সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা হামদ সানা কেবলমাত্র সে মহাপরাক্রমশালী সত্তার সানি নিয়োজিত যারা পরিসীম দয়া সীমাহীন রহমত করুণার বদৌলতে আজকে আমরা সাপ্তাহিক ঈদের দিনে পবিত্র মসজিদে একত্রিত হয়ে কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন সকলি বল আলহামদুলিল্লাহ তারপর পরে দুরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি আজকের জুমার খুদ্বার সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক আমরা সকলেই এই শব্দটির সাথে পরিচিত বাংলা ভাষায় আমরা রুজি রিজিক এইভাবেই ব্যবহার করে থাকি রুজি শব্দের দ্বারা আমরা শুধু খাবার দাবার বুঝি খাওয়া দাওয়া বুঝি বা টাকা পয়সা বুঝি বিষয়টা এরকম নয় ইসলামের দৃষ্টিতে আল্লাহ সুবাহ আলা মানুষকে যা কিছু দান করেন সবই রিজিকের অন্তর্ভুক্ত তার জ্ঞান তার গরিমা তার সম্মান তার মর্যাদা তার ধন তার সম্পদ তার খাওয়া দাওয়া সকল কিছুই তার হায়াত সব কিছুই রিজিক শব্দের অন্তর্ভুক্ত পৃথিবীতে মানুষ আজ যত অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত আছে যত গুনাহ ও পাপাচারের মধ্যে লিপ্ত আছে তার অন্যতম কারণ হচ্ছে টাকার নেশা সকলের টাকা চাই সকলের ধন চাই টাকা এবং ধন সম্পদের নেশায় পাগল হয়ে হন্যে হয়ে হালাল হারামের পার্থক্য না করে এমনভাবে গুনাহে লিপ্ত হচ্ছে যা কল্পনা করা দুরহ কঠিন এই জন্য আমি মনে করি প্রত্যেক মুসল্লির উচিত আজকের এই আলোচনাটা অত্যন্ত মনোযোগ দিয়ে কারো সাথে কোনো প্রকার কথাবার্তা অলসতা না করে মনোযোগ সহকারে এই বক্তব্য শোনার আহ্বান জানাচ্ছি সর্বপ্রথম আমরা দেখব ধন সম্পদের অসারতা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহি মুসলিমের হাদিসে বলছেন ইয়াকুল বানি আদম মালি মালি আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা যে আদম সন্তান কি দেখো সে শুধু টাকার পিছনে ছুটছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন ইয়া বানি আদম হাল্লাকা মিন মালিকা ও হে আদমের সন্তান তুমি যে টাকার পিছনে ছুটছ সেই টাকা কি এর বাইরে অন্য কিছু কি সেটা ইল্লামা আকাল তাফা আফনাইতা ওই টাকা দিয়ে হয় তুমি খাবার ক্রয় করবে ডাল চাউল ক্রয় করবে সেটা খাবে এবং সেই খাবার হজম হয়ে সেফটি ট্যাঙ্কিতে চলে যাবে বাথরুমে চলে যাবে ইল্লামা আকাল তাফা আফনাইতা ওই টাকা দিয়ে যা খাবে তা তুমি নষ্ট করবে তা একদিন শেষ হয়ে যাবে সকালের খাবার দুপুর হতে হতে শেষ দুপুরের খাবার সন্ধ্যা হতে হতে শেষ সন্ধ্যার খাবার পরের দিন সকাল হতে হতে শেষ আউমা লাবিস্তা ফাবলাইতা ওই টাকা দিয়ে আর কি করবে জামা কাপড় ক্রয় করবে আর সেই জামা কাপড় একদিন ছিঁড়ে যাবে লাবিস্তা ফাবলাইতা যা তুমি পরিধান করবে ওই টাকা দিয়ে ক্রয় করে ওই পরিধানীয় পরিধেয় ওই বস্ত্র একদিন ছিঁড়ে যাবে পুরাতন হয়ে যাবে তখন তুমি তাকে পায়ের মোছা বানিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করবে পায়ের পাপোশ বানিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করবে অথবা তুমি টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান করবে এবং সেটা আল্লাহর নিকটে বাকি থেকে যাবে ওমা সিওয়াজা আলিকা ফাহুয়াজা হিবন নাস আর এগুলো বাদ দিয়ে খাওয়া এবং পরা বাদ দিয়ে আর আল্লাহর রাস্তায় দান বাদ দিয়ে বাকি যা টাকা আছে ফাহুয়া জাহিবুন সেগুলো ছেড়ে তুমি দুনিয়া থেকে চলে যাবে তার কুন্দিন নাস তোমার মরার পরে মানুষ সেগুলো দখল করে নিবে তুমি যেমন তোমার বাপের সম্পদ দখল করেছ ভাইয়ের সাথে মারামারি করে তেমনি তোমার সম্পদ তোমার ছেলেরা দখল করবে পরস্পরে মারামারি করে হয় খাবে খাওয়ার মাধ্যমে নষ্ট করবে অথবা পরিধান করবে সেই পরিধান বস্ত্র একদিন ছিন্ন ভিন্ন ছিঁড়ে ছুটে যাবে অথবা আল্লাহর রাস্তায় দান করবে সেটা জমা থাকবে এই তিনটা বাদে আর যা কিছু আছে সেগুলো তুমি একটাও কবরে নিয়ে যেতে পারবা না সব দুনিয়ার মানুষের জন্য রেখে যাবে আর দুনিয়ার মানুষ সেগুলো ছিঁড়ে ছুটে জোর জবরদস্তির মাধ্যমে গন্ডগোল মারামারির মাধ্যমে দখল করে নিবে এর বাইরে কি আর তোমার কোনো টাকা আছে বলো দেখি তুমি যে টাকার পিছনে ছুটছো সেই টাকা এর বাইরে আর কিছু ওই টাকার মূল্য নাই অন্য হাদিসে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন ইয়াতবাউল মাইয়িতা সাতুন মানুষ যখন মারা যায় তখন মানুষের পিছনে তিনটি জিনিস অনুসরণ করে আহলুহু আমালুহু আমালুহু তার পরিবার পরিজন তার ধন সম্পদ আর তার আমল ফায়ের জোড়ে স্নান কবরে দাফন হয়ে যাওয়ার পর দুইটি জিনিস ফিরে আসে তার ধন সম্পদ আর তার পরিবার পরিজন তাকে একা একই কবরে রেখে ফিরে আসে এবং সে তাদের ফিরে আসার পায়ের আওয়াজ কবরে বসে শুনতে পায় শুধু আমল বাকি থাকে তার নিকটে এই দুটি আদিস স্পষ্ট প্রমাণ বহন করে আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যত টাকা পয়সা উপার্জন করছেন যত ধন সম্পদ উপার্জন করছেন কিছুই আপনার বিন্দুমাত্র কাজে আসবে না গতকালও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা উপার্জন করেছেন তা আপনার কাজে আসবে না তবে এই জুমার সালাত কিয়ামতের মাঠে কবরের মধ্যে অন্ধকার কবরে আপনার কাজে আসতে পারে কঠিন কিয়ামতের দিন যখন আল্লাহ সুবাহ বলছে ইয়াউমায়া ফিরুল মার ওমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি যেই দিন পিতা ছেলেকে দেখে পালিয়ে যাবে ছেলে পিতাকে দেখে পালিয়ে যাবে স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে সেই দিন যাদের জন্য পৃথিবীতে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছেন সেই সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে কিয়ামতের মাঠে যে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর গহনাগাটি ক্রয় করে দিয়েছেন সেই স্ত্রী আপনাকে কিয়ামতের মাঠে আপনাকে রেখে পালিয়ে যাবে একমাত্র আপনার আমল ছাড়া কিছুই আপনার কাজে আসবে না সুতরাং দুনিয়াতে যতই অর্থ সম্পদ উপার্জন করেন না কেন সবই অনর্থক সবই আপনার কোনো কাজে আসবে না আপনার আমল ছাড়া কঠিন কিয়ামতের দিন মানুষ যাবতীয় অর্থ সম্পদ দিয়ে আল্লাহর নিকটে বাঁচতে চাইবে আসমান জমিন ভর্তি যদি স্বর্ণ নিয়ে উপস্থিত হয় মানুষ তবু আল্লাহর দরবারে অর্থের কোনো মূল্য নাই কিয়ামতের দিন অর্থ হচ্ছে মানুষের আমল কিয়ামতের দিন টাকা হচ্ছে মানুষের আমল কিয়ামতের দিনের দ্রব্য মূল্য হচ্ছে মানুষের আমল কিয়ামতের দিন কোনো টাকা কোনো প্রকার মূল্য রাখবে না কোনো ধন সম্পদ কোনো প্রকার মূল্য রাখবে না মানুষের আমলই সেই দিন টাকা ধন সম্পদ বলে গণ্য হবে মানুষের আমলই সেই দিন মানুষের কাজে আসবে সম্মানিত উপস্থিতি তারপরের পয়েন্ট হচ্ছে এই পৃথিবীর মূল্য আল্লাহ সুবাহ আলার নিকটে কি আমি যে অর্থ সম্পদ উপার্জন করছি তার মূল্য আল্লাহ সুবাহ আলার নিকটে কী আজকে এই ঢাকার মাটিতে একটা প্লট একটা ফ্ল্যাটের দাম কয়েক লক্ষ কয়েক কোটি কয়েক কোটি টাকা তাহলে কল্পনা করেন সমগ্র ঢাকা শহরের মূল্য কত হতে পারে কল্পনা করেন London Dubai America Washington New York এই শহরগুলোর জমির দাম কত হতে পারে সারা পৃথিবীর মূল্য কত হতে পারে সারা পৃথিবীর জমির দাম কত হতে পারে সারা পৃথিবীর মধ্যে লুকায়িত তেলের খনিজ স্বর্ণের খনিজ কয়লার খনিজ সেগুলোর দাম কত হতে পারে সারা পৃথিবীতে যত ফ্যাক্টরি কাপড় চোপড় বিল্ডিং বাড়ি ঘর যা কিছু আছে সব কিছুর মূল্য কত হতে পারে আল্লাহ সুবাহ পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেছেন মার্রান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিশ্ব একদিন রাসুল সাল্লাহ আলহি একটি বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সেই বাজারের পাশে রাসুল সাল্লাহ আলহি দেখলেন একটি কান কাটা ছাগল পড়ে আছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের চারিপাশে তার সাহাবিরা ছিল কানা ফাতাহু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চারিপাশে তার সাহাবা একরাম ছিল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন আয়ু হিব্বু আহাদুকুম আন্না হাদ আলাহু বিদির হামিন ও হে সঙ্গী সাথী ও হে সাহাবা একরাম এই যে রাস্তার পাশে বাজারের পাশে মরা কান কাটা ছাগলটি পড়ে আছে এই ছাগল কি তোমাদের মধ্যে কেউ এক দেড় হামের বিনিময়ে কিনে নিবে তখন সাহাবাইকেরাম উত্তরে বলছে মান হেব্য বিষয় ইন যদি ফিরিও দেয় এমনিও দেয় তবুও আমরা এই মরা কান কাটা ছাগলটি নিব না রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জিজ্ঞেস করলেন কেন সাহাবা ইকরাম বলছিল ওখান হাইয়ান ফাফিহি দাফুন যদি জীবিত হতো তবুও কান কাটা থাকার জন্য এর দাম কম হতো আল আন হুয়া মাইয়েত এখন তো সেটা মৃত তাহলে তার কি মূল্য থাকতে পারে তার তো কোনো মূল্য নাই রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আলাইকুম শুনে রাখো হে সঙ্গী সাথী এই মরা কান কাটা ছাগলটি তোমরা ফিরি বিনামূল্যে দিলেও নিবে না এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যত এই সমগ্র পৃথিবীর কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার সম্পদের মূল্য আল্লাহ সুবাহ নিকটে ততটুকুও নয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন দুনিয়া যদি আল্লাহ নিকটে সারা পৃথিবীর মূল্য একটি মাছির ডানার সমপরিমাণ হতো মা সাকা একজন কাফের এই দুনিয়াতে এক ফোঁটা পানিও পান করতে পারত না সুতরাং এই সারা পৃথিবীর যে সম্পদের পিছনে আপনি ছুটছেন এই কোটি কোটি টাকার সম্পদের মূল্য আল্লাহ সুবাহ নিকটে একটা মাছের ডানার সমানও নয় যদি হতো তাহলে এই পৃথিবীতে একজন কাফেরও এক ফোঁটা পানীয় পান করতে পারত না রাসুল সাল্লাহ আলহ্লাম আর এক হাদিসে বলছেন মাদ্দুনিয়া ফিলা আখেরা সঙ্গী সাথী শুনে রাখো আল্লাহ সুবহান ও তালার নিকটে দুনিয়ার সাথে আখেরাতের মূল্য এই রকম তোমাদের কেউ যেন সাগরে তার আঙ্গুল ডুবিয়ে দেয় আঙ্গুল ডুবিয়ে দেওয়ার পর সে আঙ্গুল উঠিয়ে দেখে আঙ্গুলের সাথে কতটুকু পানি লেগে আছে এই বিশাল সমুদ্রের সাথে এই লেগে থাকা আঙ্গুলের তুলনা যতটুকু দুনিয়ার সাথে পরকালের তুলনা ততটুকুও নয় দুনিয়ার সাথে পরকালের তুলনা করতে গিয়ে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহি বুখারির একটি হাদিসে বলছেন আমি আল্লাহ আমার সৎ বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি মালা যা কোনোদিন চক্ষু দেখেনি যা কোনোদিন কান শুনিনি অমা খাতারা বিবালে আহাদে বাসারিন যা কোনোদিন মানুষের অন্তর কল্পনাও করেনি দুনিয়াতে মানুষ যা কিছু আপনি দেখছেন আল্লাহ সুবাহ বলছে এই সারা পৃথিবীতে তোমরা যত উন্নত শহরই বানাও না কেন দুবাই হোক লন্ডন হোক ফ্রান্স জার্মান জাপান হোক যত উন্নত শহর হোক ওই শহরের সাথে আখেরাতের তুলনা হচ্ছে মালা রাত আইনুন জান্নাত এমন যা কোনো দিন মানুষের চোখ দেখেনি আজ থেকে এক হাজার বছর পরও যত উন্নত হবে পৃথিবী সেটাও জান্নাতের সাথে তুলনা হবে না আল্লাহ সুবহানাহু বলছেন মা আলা আইনুন মানুষের চোখ কোনোদিন যা দেখেনি হয়তো আপনি দেখতে পাননি কানে কানে শুনেছেন সাদ্দাদের বেহেস্তের কাহিনী মিথ্যা কাহিনী কানে কানে হয়তো আরো অনেক কিছু শুনতে পারেন আল্লাহ সুবাহ বলছে জান্নাত এমন কিছু মানুষের কানও তা শোনেনি এমন কিছু জান্নাত শুধু তাই নয় আপনি কল্পনা করেন কত উন্নত মানের বাড়ি কত সুন্দর বাড়ি কত সাজ সজ্জা উন্নত দিয়ে আপনি একটি বাড়ি বানাতে পারবেন একটি শহর বানাতে পারবেন কল্পনা করেন আপনার কল্পনা শক্তি কতদূর পৌঁছতে পারে পৌঁছিয়ে দেন আল্লাহ আলা বলছে জান্নাত এমন কিছু মা খাতারা বিবাহ আলে আহাদে বাসারিন মানুষের অন্তর যা কোনোদিন কল্পনা করতে পারে না এই হচ্ছে ইহুকালের সাথে পরকালের তুলনা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ নিকটে এই ইহকালের মূল্য বিন্দু মাত্র নয় সামান্য পরিমাণ নয় এই ইহকালকে আল্লাহ সুবাহ দুনিয়াকে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে অনেক উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে দুনিয়াটা আল্লাহর নিকটে কি আল্লাহ সুবাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন সুরা ইউনিসের চব্বিশ নম্বর আয়াতে সুরা হাদিদের বিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ সুন্দর করে উদাহরণ দিয়েছেন যে সারমর্ম হচ্ছে আল্লাহ সুবাহ বলছেন ধরেন একজন মানুষ একটা জমিতে সুন্দর ফসল আবাদ করেছে সার দিয়েছে নিড়ানি দিয়েছে পানি দিয়েছে কীটনাশক বিষ দিয়েছে ঝড় বৃষ্টিতে যেন নষ্ট না হয় পাহারা দিয়েছে বেড়া দিয়েছে যেন ছাগল গরু না খেতে পারে এত পরিশ্রম করার পরেও টাকা পয়সা খরচ করার পরে একদিন সেই শস্য ক্ষেতটা সুজলা সুফলা শ্যামলে পরিণত হয়েছে পেকে গেছে এখন সেই ফসল উঠাবে উঠাবে অবস্থা এই মুহূর্তে হঠাৎ ঝড় বৃষ্টিতে ওই ফসল নষ্ট হয়ে গেল ধলিস হয়ে গেল আল্লাহ সুবাহ বলছেন দুনিয়া এই রকম। একজন মানুষ তার মনের সকল চাহিদা দিয়ে একটি পার্ক তৈরি করেছে হঠাৎ একদিন ভূমিকম্প এই পার্ক ধ্বংস হয়ে গেল দুনিয়ার উদাহরণ এই রকম আল্লাহ সুবহান কোরআন মাজিদে বলছেন অমাল হায়াত দুনিয়া ইল্লাহ শুনে রাখো হে মানুষ দুনিয়া খেল তামাশার বস্তু ব্যতীত কিছুই নয় একজন শিশু যেমন পুতুল নিয়ে খেলে একজন শিশু যেমন কাদামাটি দিয়ে ঘর তৈরি করে বালি দিয়ে ঘর তৈরি করে ওই কাদামাটি ওই বালি ঘরের যেমন কোনো মূল্য নাই ওই পুতুলের যেমন কোনো মূল্য নাই এই দুনিয়ার তেমন কোনো মূল্য নাই দুনিয়া খেলতামাশার বস্তু মাত্র অমাল হায়াত দুনিয়া একজন শিশুর নিকটে তার খেলতামাশার বস্তু যেমন আল্লাহ সুবাহ তালার নিকটে এই দুনিয়ার মূল্য তার চাইতে অল্প সেই রকমও নয় দুনিয়া একটা খেলতামাশার জায়গা মাত্র একটা খেলনা ঘরের মতো হচ্ছে দুনিয়া আল্লাহ সুবহানাহু আলাই বলছেন দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো হে মানুষ জেনে রাখো পরকাল হচ্ছে কল্যাণময় দুনিয়ার চাইতে বেশি শ্রেষ্ঠ ও আবকা এবং বেশি চিরস্থায়ী সম্মানিত উপস্থিতি এই আয়াত এবং এই হাদিসগুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ সুবাহ নিকটে দুনিয়ার বিন্দুমাত্র মূল্য নাই দুনিয়ার সাথে পরকালের কোনো তুলনা চলে না তারপরের আলোচনায় আমরা বলতে চাই যে রিজিক কি আমাদেরকে অন্বেষণ করতে হবে না অন্বেষণ করতে হবে না দুনিয়ার যেহেতু মূল্য নাই সেহেতু কি রিজিক অন্বেষণ করব না জি না রেজিক অন্বেষণ করতে হবে আল্লাহ সুবাহানাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন হুয়াল্লাদি জাআলাকুমুল আরদালুলাং ফামশু ফি মানাকিবিহা হে মানুষ ওই সত্তা যিনি তোমাদেরকে জমিনকে তোমাদের জন্য অনুগত করে সৃষ্টি করেছেন ফামসু ফিমানা কিবিহা তোমরা জমিনের মধ্যে বিচরণ করো রিজিক অন্বেষণ করো সুরা জুমার দশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন ফাইদা কুজিয়াতি সালাত আরদি যখন তোমরা আল্লাহর ইবাদত থেকে ফারেক হয়ে যাও যখন তোমরা সালাত থেকে ফারেক হয়ে যাও তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো অবতাগু মিন ফাজলিল্লাহ আর আল্লাহর রিজিক অন্বেষণ করো আল্লাহর রুজি অন্বেষণ করো আল্লাহ সুবহান মানুষকে নির্দেশ দিচ্ছেন রিজিক অন্বেষণ করার রুজি অন্বেষণ করার পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা একটি আয়াতে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন পরকালেও কল্যাণ দেন দুনিয়ার কল্যাণ কি দুনিয়ার কল্যাণ হচ্ছে রিজিকের প্রশস্ততা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন দুটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে ঈর্ষা করা জায়েজ নয় মানুষ যদি ঈর্ষা করতে চায় তাহলে দুটি বিষয়ে ঈর্ষা করতে পারে এক রজলুন আতাহুল্লাহমালান ফাসুল্লি ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে এবং আল্লাহ তাকে তৌফিক দিয়েছে সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা ওই ব্যক্তির বিষয়ে ঈর্ষা করা যেতে পারে আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ সুবাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন সেই জ্ঞানের মাধ্যমে সে বিচার করে ফাইসালা করে এবং মানুষকে সেই জ্ঞান শিক্ষা দেয় তার বিষয়ে ঈর্ষা করা যেতে পারে এই আয়াতে হাদিস প্রমাণ করে যে মানুষ যদি অর্থ সম্পদ হালাল পন্থায় উপার্জন করে এবং তাতে যদি বরকত হয় কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে এটা অকল্যাণকর কিছু নয় বরং কল্যাণ করি যদি সে সেই টাকার মালিক হালাল পন্থায় হয়ে থাকে এবং সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে সত্য এবং সঠিক জায়গায় ব্যয় করে তাহলে এই টাকা তার জন্য কল্যাণকর অকল্যাণকর নয় আল্লাহ সুবাহ পৃথিবীতে বহু নবী রাসুল বহু সাহাবি এবং বড় বড় অনেক বহু আলেমকে ধন সম্পদ দিয়েছিলেন যেমন দাউদ এবং সোলাইমান আলাইহিমা সালাতামকে আল্লাহ সুবাহ অঢেল সম্পদের মালিক করেছিলেন ঠিক তেমনি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবিদের মধ্যে থেকে ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে আল্লাহ সুবাহ অঢেল সম্পদের মালিক করেছিলেন তাকে বলা হয় ওসমান গানি গানি মানে হচ্ছে ধনী তিনি তাবুকের যুদ্ধে রাসুল সাল্লাহ আলহাসাল্লামের সাহাবিদের প্রায় দশ হাজার সাহাবির প্রায় তিন মাসের খাবার নিজের ওপর ব্যয়ভার গ্রহণ করেছিলেন এত টাকার মালিক ছিলেন তিনি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের স্ত্রী খাদিজা রদি আল্লাহ আনহা অঢেল সম্পদের মালিক ছিলেন তার সেই টাকা তিনি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের পিছনে ব্যয় করেছেন সুতরাং এই ঘটনাগুলো এই আয়াত এবং এই হাদিস প্রমাণ করে কেউ যদি সঠিক পন্থায় হালাল পন্থায় আল্লাহ সুবাহ সুবাহানাহ তালা রিজিক অন্বেষণ করে এবং অঢেল সম্পদের মালিক হয় তাহলে দোষের কিছু নয় শুধু শর্ত একটাই হালাল পন্থায় উপার্জন করতে হবে এবং হালাল জায়গায় ব্যয় করতে হবে তাহলে আল্লাহ সুবাহানাহ তালা খুশি তারপরের যেটা আলোচনা আল্লাহ সুবাহানাহ তালার নিকটে আমরা রিজিক কিভাবে অন্বেষণ করতে পারি রিজিক কিভাবে খুঁজতে পারি এবং রিজিক খোঁজার পেছনে আমরা কি কি করতে পারি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ তার আগে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে মানুষ সুখ এবং শান্তি এক জিনিস নয় পৃথিবীতে অঢেল সম্পদের মাধ্যমে মানুষ সুখ অর্জন করতে পারে শান্তি অর্জন করতে পারে না কোটি টাকার মালিক হওয়ার পরেও রাত্রে ভালো মতো ঘুম হয়ে হয় না কেন মনে শান্তি নাই যদিও ঘরে এসি লাগানো আছে সুতরাং সুখ এবং শান্তি এক জিনিস নয় আগে আপনাকে চেষ্টা করতে হবে মনের শান্তি অর্জন করার দুনিয়াবি সুখ অর্জন করতে গিয়ে যদি মনের শান্তি হারিয়ে ফেলেন তাহলে এটা আপনার জন্য কল্যাণকর হবে না ঠিক তেমনি আপনাকে এটাও বুঝতে হবে যে আসল জ্ঞানীকে প্রকৃত চালাককে আল্লাহ সুবহান সুরা ফাতের আঠাশ নম্বর আয়াতে বলছেন ইন্নামা হে মানুষ জেনে রাখো আল্লাহ সুবহান তালাকে ভয় করে একমাত্র জ্ঞানীরাই আল্লাহ সুবহান তালাকে ভয় করে একমাত্র জ্ঞানীরাই তথা যে মানুষ আল্লাহ সুবহান তালার কথাকে অমান্য করতেছে সে বুঝে না জীবনের বাস্তবতা কি একজন ছেলের এক লাখ টাকার চাকরির অফার এসেছে তাকে বলা হচ্ছে তুমি যদি দাড়ি কেটে ফেলো তাহলে তোমার চাকরি হয়ে যাবে সে দাড়ি কাটেনি চাকরি ছেড়ে দিয়েছে চাকরি গ্রহণ করেনি মানুষজন বলতেছে কি পাগল কি বোকা এত টাকার চাকরি একমাত্র দাড়ির জন্য সে গ্রহণ করলো না এর চেয়ে বোকা কি আর হতে পারে আল্লাহ সুবাহান তারা বলতেছেন এই ছেলেই আসল চালাক আসল বুদ্ধিমান সে জানে মৃত্যুর পরে কি হবে যেই দিন মানুষ মারা যাবে এই নিথর অচল দেহ যেই দিন দুনিয়াতে পড়ে থাকবে সেই দিন এই রুহ যেখানে যাবে সেখানে বিচার হবেই হবে আপনার এই দেহকে ছেড়ে রুহ যেখানে গেছে বিজ্ঞান জানে না পৃথিবী জানে না এই রুহ কোথায় গেল বিজ্ঞানের ক্ষমতা নাই ওই রুহের বাস্তবতা আবিষ্কার করার ওই রুহকে ধরে রাখার ওই রুহ যেখানে গেছে এই নিথর দেহকে ফেলে সেখানে বিচার হবেই হবে সেই বিচার দিনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ কোরআনে বলতেছেন তারাই আসল জ্ঞানী দাখেল আলেম ফাজেল কামেল দাওরা হাদিস পাশ করার পরে আলেম নাম গ্রহণ করলে কেউ জ্ঞানী হয় না আলেম যদি অন্যায় কাজ করে আলেম যদি গুনাহের কাজ করে তাহলে সে জ্ঞানী নয় যতই পড়াশোনা করুক কিন্তু একজন জাহেল মানুষও যদি আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহান তারা বলছেন সেই জ্ঞানী সেই প্রকৃত চালাক সেই প্রকৃত বুদ্ধিমান যারা জীবনের বাস্তবতা বুঝে যারা দুনিয়ার বাস্তবতা বুঝে এই জন্য রিজিক অন্বেষণের আগে আপনাকে বুঝতে হবে দুনিয়ার বাস্তবতা আপনাকে বুঝতে হবে জীবনের বাস্তবতা আপনাকে বুঝতে হবে সুখ এবং শান্তির মধ্যে পার্থক্য সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাসাল্লাম ধনী হওয়ার বিষয়ে দুটি হাদিস বলেছেন খুবই গুরুত্বপূর্ণ যেটা মানুষের মনকে প্রশান্তি দিবে মানুষের আত্মাকে প্রশান্তি দিবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলতেছেন লাইসাল গেনা গেনাল আর্স জেনে রাখো ধনী হওয়া মানে অঢেল সম্পদের মালিক হওয়া মানে ধনী হওয়া নয় গেনান নাফস আত্মার দিক থেকে ধনী হওয়া হচ্ছে আসল ধনী হওয়া আত্মার দিক থেকে ধনী হওয়া মানে রাসুল সাল্লাহ বাক্য বুখারির হাদিস তিনি বলছেন লাইসাল গেনা গেনাল আর্জ অঢেল সম্পদের মালিক হওয়া মানে ধনী হওয়া নয় বরং প্রকৃত ধনী সে যার আত্মা ধনী যার মন ধনী তার মানে অল্পে তুষ্ট যা আল্লাহ সুহান তাকে দিয়েছেন সেটা নিয়েই সে সন্তুষ্ট একটি জাইয়েদ সানাদে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত জিনিস নিয়ে সন্তুষ্ট ফাহুয়া আগনান নাস সে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ আপনি যদি আল্লাহ আপনার ভাগ্যে যে ফায়সালা রেখেছে সেই ভাগ্যকে স্বীকার করে নিয়ে আপনার বর্তমান অবস্থাকে মেনে নেন এবং বলেন এটি আপনার ভাগ্যে আছে তাতেই যদি আপনি সন্তুষ্ট হন তার উপরই যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে আল্লাহ আপনাকে সুখে রেখেছে আমাকে সুখে রেখেছে তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি পৃথিবীর সবচেয়ে শান্তিতে থাকা মানুষ আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনকে বুঝাতে হবে যে এটাই আমার ভাগ্যে ছিল অল্পে সন্তুষ্ট থাকতে হবে যদি অল্পে সন্তুষ্ট না থাকতে পারেন তো স্বয়ং রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আর একটা হাদিস সহি মুসলিমের হাদিস রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মিনকুম যে তোমাদের চাইতে উপরে আছে তার দিকে তোমরা দেখিও না বরং দেখো যে তোমাদের চাইতে নিচে আছে তার দিকে তাহলে আপনি মনে প্রশান্তি পাবেন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রতি কত দয়া করেছে আপনি বুঝতে পারবেন আপনার পাঁচ হাজার টাকা বেতন আপনার এই সংকীর্ণ বাড়ি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দয়া যদি আপনি আপনার নিচ শ্রেণীর মানুষের দিকে তাকান যাদের একটা হাত নাই মেডিকেলে যান হাসপাতালে যান বস্তিগুলোতে যান রাস্তার পাশে ট্রেন স্টেশনে যে বালক বালিকাগুলো শুয়ে আছে তাদের কাছে যান যাদের মাথা গুজার ঠাই নাই দিনের খাবার নাই তাদের নিকটে যান আর আল্লাহ যে আপনার উপর দয়া করেছে আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে সেটা অন্তর থেকে অনুভব করুন তাহলে আপনি আগনার নাস সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের বাসায় সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে রিজিক সম্পর্কে আমাদের আল্লাহ সুবাহ যে রিজিক দিয়েছে এই রিজিকের মধ্যে যদি আমরা বৃদ্ধি চাই এই রিজিককে যদি আমরা বাড়াতে চাই তাহলে পবিত্র কোরআন এবং সহি হাদিসে এই রিজিক বাড়ানো বিষয়ে রুজি বাড়ানো বিষয়ে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এবং আল্লাহ সুবাহ কি বলেছে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ রিজিক বাড়ানোর সর্বপ্রথম পথ পদ্ধতি হচ্ছে আপনাকে বরকত হাসিল করতে হবে বরকত কি জিনিস অল্প জিনিসেই যেটা বেশি হয় অল্প জিনিসই যখন বেশি মনে হয় তখনই সেটা বরকত মাসে এক লাখ টাকা ইনকাম করেন মাস চলে না আরেকজন মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে মাস চলে যায় মাস শেষে এক হাজার টাকা বেশি থাকে ওর টাকায় আল্লাহ বরকত দিয়েছে আর আপনি এক লাখ টাকা ইনকাম করলে ওখানে অ্যাক্সিডেন্ট ওখানে কেস ওখানে ঝামেলা ওখানে গন্ডগোল মাস শেষে টাকা নাই এখনো দশ দিন বাকি আছে তারপরও টাকা নাই আপনার টাকায় বরকত নাই এর নাম বরকত আল্লাহ অল্প দিলেও সেটা বেশি মনে হবে তার নাম হচ্ছে বরকত বাকা উৎসাহী গুহা কোনো জিনিসের বাকি থাকা এবং সেটা বৃদ্ধি পেতে থাকার নাম হচ্ছে বরকত বরকত বাস্তব জিনিস রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তার নিজের জীবনে বরকতের বাস্তব প্রমাণ দেখিয়ে গেছেন সাহাবিদেরকে বহু ঘটনায় এমন ঘটেছে যে এক একসাথে বহু সাহাবি খাবার মাত্র অল্প রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বিসমিল্লা বললেন কিছু থুথু মিশিয়ে দিলেন কোনো দোয়া পড়লেন তখন সেই খাবার সকল সাহাবি খেয়ে গেল তারপরও খাবার যতটুকু ছিল অতটুকুই আছে খাবার শেষ হয়নি এর নাম বরকত এরকম বহু ঘটনা আছে রাসুলের জীবনে যেগুলো বরকতের বাস্তব উদাহরণ প্রমাণ করে আপনিও যদি আপনার জীবনে দেখতে চান বরকতকে এবং আল্লাহ সুবাহ বরকত হাসিল করতে চান আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি সে বরকতকে অনুভব করতে পারবেন বরকত হাসিল করার চেষ্টা করতে হবে কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্না আনসালনাহু মুবারাক এই পবিত্র কোরআনকে আমি বরকতময় করে নাজিল করেছি আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কথা আল্লাহ সুবহানাহু তাআলার কালাম আল্লাহ সুবহানাহু তাআলা নিজে যেমন বরকতময় তেমনি তার কালামও বরকতময় তার কথাও বরকতময় সকাল সন্ধ্যা বাড়িতে কোরআন তেলাওত করুন বাড়িতে বরকত হবে দোকান খুলে কোরআন তেলাওয়াত করুন দোকানে বরকত হবে নিজের জীবনের দিন শুরু করুন কোরআন তেলাওয়াত দিয়ে দিন শেষ করুন কোরআন তেলাওয়াত দিয়ে জীবনে বরকত হবে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাংসাল নাহ মুবারক এই কিতাবকে বরকতময় করে অবতীর্ণ করেছি এই কিতাব যেখানে পড়া হবে সেখানে বরকত হবে যে বাড়িতে পড়া হবে সে বাড়িতে বরকত হবে যে জীবনে পড়বে তার জীবনেও বরকত হবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলছেন জীবনে হোক সার্বিক জীবনে যারা রুজি অনুসন্ধান করছে যে যে কাজে ব্যস্ত আছে সে যদি ফজরের পরে ঘুমিয়ে যায় ফজরে জাগা না পায় তাহলে তার জীবন থেকে বরকত হারিয়ে যাবে ফজরের পরে কাজ করে দেখুন না ঘুমিয়ে কাজ করে দেখুন যে কাজ আপনি করছেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন ওই কাজের মধ্যে বরকত হবে আল্লাহ এই উম্মতের জন্য সকালে বরকত রেখেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সকাল হয় সকাল সাড়ে দশটায় এগারোটায় আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি বরকত যদি হাসিল করতে চান রাসুল সাল্লাহ আলাইহি বলছেন কুলু জামিআন ওয়ালা তাফাররাকু ফাইন্নাল বারাকাতা ফিল জামাআহ তোমরা একসাথে খাও কেননা একসাথে খাওয়ার মধ্যে বরকত রয়েছে তোমরা আলাদা আলাদা খেও না একসাথে খাও আল্লাহ সুবহানাহু তাআলা একসাথে খাওয়ার মধ্যে বরকত রেখেছেন তার পরের বাক্য একজন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট বাস্তবে পরীক্ষা করে দেখুন একসাথে একই প্লেটে সৌদি আরবের মানুষেরা খায় আমরাও মক্কা মদিনায় দেখেছি সেখানকার খাবারের একই প্লেটে তিন চারজন মানুষ খায় অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম যেই তরকারিতে তিনজন মানুষ খেতে না যদি আলাদা আলাদা প্লেটে বসতো ওই তরকারি যদি একই প্লেটে তিনজন মানুষ বসে আরামে সুন্দরে সুন্দরভাবে ভর্তি করে খাবার হয়ে যায় রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সিলসিলা সহিহার হাদিস নাসরুদ্দিন আলমানি রাহমাল্লাহ হাদিসকে সহি বলেছেন কুলু জামি আন তোমরা একসাথে খাও একত্রে খাও ফাইনাল বারাকাতা ফিল জামা কেননা একসাথে খাওয়ার মধ্যে আল্লাহ সুবাহ বরকত রেখেছে রেখেছেন বরকতের বিভিন্ন জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় গেলে বরকত পাওয়া যায় আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে ইব্রাহিম আলি সালাতামের পক্ষ থেকে বলতেছেন রব্বি মান হে আল্লাহ এই মক্কার যারা অধিবাসী তাদেরকে তুমি খাবার খাওয়াও তাদেরকে তুমি রুজি দেও এই দোয়া করেছে ইব্রাহিম আলাই সালাম এই জন্য মক্কার মধ্যে বরকত রয়েছে মক্কার মানুষের রুজিতে বরকত রয়েছে কেননা তাদের জন্য ইব্রাহিম আলাই সালাতাম দোয়া করে গেছেন যে আল্লাহ সুবাহ কোরআনে সেই দোয়া নকল করেছে এবার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করছেন আল্লাহ আল্লাহ হে আল্লাহ ইব্রাহিম আলাইহি সালামের দোয়ার কারণে আপনি যে বরকত মক্কায় রেখেছেন তার চেয়ে দ্বিগুণ বরকত ডবল বরকত আপনি মদিনায় দান করেন সহি হাদিস এই জন্য মদিনার রুজিতে বরকত রয়েছে মদিনার মাটিতে বরকত রয়েছে মদিনার সব কিছুতে বরকত রয়েছে মদিনায় গেলে বুঝতে পারবেন আরো বরকতময় জায়গা রয়েছে সুরা ইসরার এক নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলছেন আল মসজিদুল আকসা আল্লাহ মসজিদে আকসার চারিপাশে এবং পুরো মসজিদে আকসাকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বলছেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এক হাদিসে দোয়া করছেন আল্লাহম্মা বারিক লানা ফি ফি ইয়ামানিনা আল্লাহম্মা বারিক লানা ফি শামেনা হে আল্লাহ আপনি আমাদের ইয়েমেনে বরকত দান করেন আপনি আমাদের সিরিয়াতে বরকত দান করেন রাসুলের দোয়া সহি হাদিস দ্বারা প্রমাণিত ইয়েমেনের মাটিতেও বরকত রয়েছে সিরিয়ার মাটিতেও বরকত রয়েছে বাইতুল আকসার আশেপাশে বরকত রয়েছে বাইতুল আকসায় বরকত রয়েছে মক্কায় বরকত রয়েছে মদিনায় বরকত রয়েছে আপনি যদি মক্কা মদিনা বাইতুল আকসা সিরিয়া ইয়ামেনে না থাকতে পারেন তাহলে আপনারও বরকত হাসিলের পথ রয়েছে যা বললাম পবিত্র কোরআন তেলাওত করুন বরকত হাসিলের মাধ্যম সকালে কাজ করুন হজরের পরে না ঘুমিয়ে গিয়ে কাজ করুন বরকত হাসিলের মাধ্যম আরও একটি বরকত হাসিলের মাধ্যম হচ্ছে আল্লাহ সুবাহ স্মরণ করা আল্লাহ সুবাহ জিকির করা রাসুল সাল্লাহ বলছেন ফিল যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ প্রবেশ করে এবং আল্লাহ সুবাহান নাম স্মরণ করে শয়তান তখন শয়তান বলে আশা ও শয়তানের দল এই বাড়িতে তোমাদের থাকার জায়গাও নাই এই বাড়িতে তোমাদের খাওয়ার ব্যবস্থাও নাই ওয়াইজা দাখালা হাদুকুম ফিল বাইতি আর যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে ওলাম ইয়াজকুরিল্লাহ আর আল্লাহর নাম স্মরণ করে না তখন শয়তান বলে ওহে শয়তানের দল আদরাক তুমুল আশা আওয়াল মাবিতা এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থাও আছে এই বাড়ি বাড়িতে তোমাদের খাবারের ব্যবস্থাও আছে যদি আল্লাহ সুবাহর নাম বাড়িতে স্মরণ করা হয় যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা হয় প্রতিটি কাজে আল্লাহ সুবাহর নাম নেওয়া হয় তাহলে সেই বাড়িতে শয়তানের জায়গা থাকে না আর যেই বাড়িতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না যেই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না সেই বাড়িতে শয়তানের থাকারও ব্যবস্থা আছে ওই বাড়িতে শয়তানের খাবারেরও ব্যবস্থা আছে আর যে বাড়িতে শয়তানের থাকার ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে ওই বাড়িতে বরকত থাকতে পারে না বরকত হাসিলের আরেকটি পদ্ধতি হচ্ছে ফেরেস্তাগণ যেই বাড়িতে থাকে সেখানে বরকত থাকে যদি আপনার বাড়িতে ছবি মূর্তি থাকে রাসুল সাল্লাহ বলছেন ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না যেই বাড়িতে কুকুর থাকে আর যেই বাড়িতে ছবি মূর্তি থাকে আর ফেরেস্তা যে বাড়িতে প্রবেশ করতে পারে না ওই বাড়িতে বরকত আসতে পারে না কোশ্চিন কালেও পারে না যদি আপনি আপনার বাড়িতে ফেরেস্তার আসার ব্যবস্থা করে থাকেন ছবি মূর্তি বাড়ি থেকে ভেঙ্গে বাইরে বের করে ফেলেন যদি বাড়িতে কুকুর না থাকে আর যদি বাড়িতে আপনি আল্লাহর নাম স্মরণ করেন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে সেই বাড়িতে যেমন শয়তানের থাকার জায়গা নাই তেমনি ফেরেস্তার থাকার জায়গা আছে আর যেই বাড়িতে শয়তান নাই ফেরেস্তা আছে ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবেই আসবে নিশ্চিত আসবে অবধারিত আসবে ইনশাআল্লাহ আসবে আপনার রুজিতে রুটিতে আপনার থাকা খাওয়াই সব কিছুতে আল্লাহ সুবাহ বরকতে পরিপূর্ণ করে দিবেন সম্মানিত উপস্থিতি তারপরের আলোচনা কি কি মাধ্যমে আমরা আল্লাহ সুবাহ নিকটে বর রুজি বৃদ্ধির আশা করতে পারি এক নাম্বার তাকোয়া পরহেজকারিতা আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদে বলছেন যদি তোমরা আল্লাহ সুবহানাহু ভয় করো যদি তোমরা আল্লাহ সুহান প্রতি ইমান আনয়ন করো লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি তাহলে আমরা আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব যদি দুনিয়ার মানুষ যদি গ্রামের মানুষ যদি শহরের মানুষ আল্লাহ সুবহানাহ তালার প্রতি ইমান আনয়ন করে আল্লাহ সুবহানাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা তাহলে আমি খুলে দেব বারাকাত আরজি আসমান এবং জমিনের সকল বরকতের দরজা ওই অধিবাসীদের জন্য ওই শহরবাসীর জন্য ওই গ্রামবাসীর জন্য ওই দেশের অধিবাসীদের জন্য খুলে দেব যার জ্বলন্ত নিদর্শন হচ্ছে সৌদি আরব সৌদি আরবে যখন তাওহিদ প্রতিষ্ঠা হয় তখন ওই মরুভূমির যারা রাখাল মরুভূমির যারা গরিব দুঃখী মানুষ তাদের জন্য আল্লাহ সুবহান তালা তেলের খনির ব্যবস্থা করে দেন আজ কেউ যদি তারা গুনাহের কাজ থেকে দূরে থেকে পাপ থেকে দূরে থেকে আল্লাহর উপর ভরসা করে তাওহিদের উপর বিশ্বাস করে চলে তাহলে আল্লাহ আরও ব্যবস্থা করে দিবেন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আজকেও যদি বাংলাদেশের মানুষ ইমান আনয়ন করে আল্লাহ সুবহান কথা মেনে চলে আল্লাহ সুবহান নিজে ওয়াদা করছেন লাফাতাহনা আসমান এবং জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য খুলে দেব রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসে বলছেন কৌরুল্লাহ তুফলেহন ও হে দুনিয়ার মানুষ তোমরা বলো লাহ আল্লাহ ব্যতীত কোন সত্যিকার মাহবুদ নেই তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য তুফলেহন তোমরা সফল কাম হবে দুনিয়া এবং পরকালে দুনিয়াতেও সফল কাম হবে পরকালেও সফল কাম হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান তাআলা কোরআন মাজিদে বলছেন অমাইয়াত যেই জায়গা থেকে টাকা আসার কথা সে কোনোদিন ভাবেই নেই সেই জায়গা থেকে আল্লাহ তার রুজির ব্যবস্থা করে দিবেন সুরা তালাকে আল্লাহ বলছেন অমাইয়াত্তাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এ যে আল্লাহু মাখরাজা আল্লাহ তার জন্য পথ খুলে দিবেন ওয়ার জুকহু তাকে রুচি দিবেন তাকে রিজিক দিবেন মিন হাইসুলা এমন জায়গা থেকে যেখান থেকে সে কোনোদিন কল্পনাও করেনি যেখান থেকে আমার রুজি আসতে পারে সেই জায়গা থেকে আল্লাহ তাকে রুজি দিবেন আল্লাহর ওয়াদা অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় বর্ণিত তিনি বলেন মানুষ তোমরা যদি আল্লাহর প্রতি প্রকৃত ভরসা করো সত্যিকার ভরসা করো তাহলে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে রিজিক দিবেন কামা যেমন আল্লাহ সুবহান পাখিকে রিজিক দিয়ে থাকেন ইখরুজু খিমাসাও প্রতিদিন এই পৃথিবীর হাজার হাজার লা লাখ লাখ কোটি কোটি পাখি পৃথিবীর শুরুর দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিদিন এই পৃথিবীর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাখি তাদের বাসা থেকে বেড়ে হয়েছে খেমাসান খালি পেটে ওয়া আনান আর বাসায় ফিরে এসেছে ভরা পেটে এই হাজার হাজার বছর যাবৎ লাখ লাখ বছর যাবৎ প্রত্যেক দিন এই হাজার হাজার লাখ লাখ পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দিচ্ছেন হে মানুষ তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা করো আল্লাহ তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিবেন এই জন্য আল্লাহ সুবাহ উপর সত্যিকার ভরসা করতে হবে আল্লাহ সুবাহ তালার ভরসা তাকুয়া এবং পরহেজগারিতার মাধ্যমে রিজিক পাওয়া যায় রিজিক পাওয়ার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বুখারির সহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি তোমাদের কেউ যদি চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক আও ইউনসালাহু ফি আসারিহি তোমাদের কেউ যদি চায় যে তার বয়স বাড়িয়ে দেওয়া হোক তোমাদের কেউ যদি চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তোমাদের কেউ যদি চায় যে তার বয়স বাড়িয়ে দেওয়া হোক ফাল ইয়াসিল রাহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বোখারির হাদিস রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন সহিবনে হিব্বান রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ইন্না আজালাত দুনিয়ার বুকে যেই ভালো কাজের নেকি অতি দ্রুত দেওয়া হয় আর যেই খারাপ কাজের শাস্তি অতি দ্রুত দেওয়া হয় অন্য কোনো খারাপ কাজের শাস্তি এত দ্রুত দেওয়া হয় না আর অন্য কোনো ভালো কাজের নেকি এত দ্রুত দেওয়া হয় না আজকে জুমার সালাত আদায় করব মসজিদে এসেছি নেকি আল্লাহ কিয়ামতের মাঠে দিতে পারেন হতে পারে কিয়ামতের মাঠে দিতে পারেন আল্লাহ সুবাহানতালা দুনিয়াতে অতি দ্রুত নাও দিতে পারেন কিন্তু এমন একটি আমল রয়েছে যার নেকি যার প্রতিদান আল্লাহ আজাব দুনিয়াতে মানুষকে দেন আর যদি ওই গুনাহটি করা হয় তাহলে তারও প্রতিদান তারও শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহি ইবনু হিব্বানের হাদিস নাসরুদ্দিন আলমানী রাহেমাহুল্লাহ সহি বলেছেন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার ধন সম্পদ বাড়িয়ে দিবেন তার বয়স বাড়িয়ে দিবেন দুনিয়াতেই আল্লাহ তাকে তার এই সৎ কাজের প্রতিদান দিবেন আর যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে এই কাজের শাস্তিও আল্লাহ সুবহান তাকে দুনিয়াতে দিবেন সম্মানিত উপস্থিতি রিজিক বাড়ার যে সমস্ত পথ পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম একটি পথ পদ্ধতি হচ্ছে সাদাকা আল্লাহ সুবহান রাস্তায় ব্যয় করা আল্লাহ সুবহান পবিত্র কোরআন মাজিদে বলছেন আল্লাহ সুবহানাহ তারা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে যে ব্যক্তি সাদকা করে আল্লাহ তার ধন সম্পদ বাড়িয়ে দেন এম হাকুল্লাহর রিবা ওইরবি সাদাকাত যারা সুদ গ্রহণ করে আল্লাহ তাদের ধন সম্পদ কমিয়ে দেন দিবেনই দিবেন যারা সুদ খায় যারা সুদ নেয় যারা সুদের উপর ভিত্তি করে ঋণ গ্রহণ করে তাদেরকে একদিন ফকির হতেই হবে এটা আল্লাহর ওয়াদা এম হাকুল্লাহ রেবা যারা সুদ গ্রহণ করে যারা সুদের উপর ভিত্তি করে ঋণ নেয় যারা সুদের সাথে সংশ্লিষ্ট সুদের সাথে জড়িত আল্লাহ তাদের ধন সম্পদ কমিয়ে দিবেন ওইরবি সাদাকাত আর যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসে বলছেন যে আল্লাহ সুবাহ বলেন হে বানে আদাম আল্লাহ রাস্তায় ব্যয় করো আমি আল্লাহ তোমার পিছনে ব্যয় করব কে পৃথিবীর শুরুর দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ব্যয় করেই আসতেছি ব্যয় করেই আসতেছি আমার ধনভাণ্ডারে বিন্দুমাত্র কমতি সৃষ্টি হয়নি এই জায়গায় একটি কথা যে আপনি যে রিজিকের পিছনে ছুটতেছেন যে রুজির পিছনে ছুটতেছেন এই রিজিক এবং রুজির মালিককে কে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুলকের 21 নম্বর আয়াতে বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকা ও হে দুনিয়ার মানুষ একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয় তোমাদেরকে কে রিজিক দিবে আল্লাহ সুবাহান তালা কোরআনে চ্যালেঞ্জ করছেন যে আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয় তোমাদেরকে কে রিজিক দিবে এই সুরা মুলকের শেষ আয়াতে আল্লাহ সুবাহান তালা বলছেন যদি মাটির নিচের পানি আল্লাহ সুবাহান তালা গায়েব করে দেন তাহলে তোমরা পানি কোথায় থেকে আনবে কারো কি ক্ষমতা আছে পানি আনার যদি মাটির নিচের যে পানি আছে এই পানি আল্লাহ অস্তিত্বহীন করে দেন তো যদি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেন ইনাম সাকার ইসকাহ আম্মাইয়ার হুকুম কে আছে তোমাদেরকে রিজিক দিবে সোরাহুদের ছয় নম্বর আয়তে আল্লাহ সুবহান ও তালা বলছেন ওমামিং দাবাতিং ফিল আরদ ইল্লা আলাল্লাহ রিজকুহা আসমানে এবং জমিনে যত কীট পতঙ্গ আছে পশু পাখি আছে গরু মহিষ ভেড়া ছাগল পঙ্গপাল যা কিছু আছে মানুষ জিন যা কিছু আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহান ও তালার উপরে সুরাহুদের ছয় নম্বর আয়তে আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে যা কিছু আছে দুনিয়াতে চলমান সকল রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবাহানহ নিকটে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহি বেহিসাব রিজিক দেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেন না একদিন জাকারিয়া আলাইহি সালাম মারিয়াম আলাইহ সালাতামের দরবারে আসলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব যখনই জাকারিয়া মেহরাবে প্রবেশ করে ওয়াজাদা ইন্দাহা রিজকা মারিয়ামের নিকটে দেখতে পায় রিজিক অসময়ে আম অসময়ে কাঁঠাল অসময়ে লিচু আন্না লাকি হেমারিয়াম এই রিজিক তুমি কোথায় থেকে পেলে হুয়া এই রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারেন এই রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে সহি মুসলিমের এক হাদিসে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলছেন আল্লাহ সুবাহান তালা দুনিয়াবাসীকে আহ্বান করে বলতেছে ইয়া বানি আদম কুল্লুকুম যায় ও হে দুনিয়ার মানুষ ও হে আদম সন্তান তোমরা সকলেই ক্ষুধার্ত ইল্লা মানা তাম তাহু আতাম তবে আমি আল্লাহ যাকে খেতে দিই সে ব্যতীত তোমরা দুনিয়ার মানুষ সকলেই ক্ষুধার্ত তবে আমি আল্লাহ যাকে খেতে দিই সে ব্যতীত ফাস্তাতেমুকুম অতএব আমার কাছে খাদ্য চাও আমার কাছে খাবার চাও উতেমুকুম আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব তারপরে আল্লাহ সুবাহ বলছেন ওলাও আন্না আউ্লাকুম আখেরাকুম ওয়াইংসাকুম ওয়াজিন্নাকুম ও হে দুনিয়ার মানুষ তোমাদের পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জিন যত মানুষ আসতে পারে সবাই যদি একটা বিরাট ময়দানে একত্রিত হয় দুনিয়ার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসতে পারে যত জিন আসতে পারে সবাই যদি একটা ময়দানে একত্রিত হয় ফাসা আলাতাহু তারপরে আমি আল্লাহ আমার নিকটে যা চাওয়ার তাই চাই কার কত কোটি টাকা চাই কার কত বাড়ি চাই কার কি চাই সবই আমার নিকটে চাই ফা তাই তু মাস আর আমি আল্লাহ তাদের সকলের চাওয়া পূরণ করে দেই মা নাকাসাত মিন ইন্দি আমার নিকট থেকে সকলের চাওয়া পূরণ করার পরেও আমার ধন ভাণ্ডারে অতটুকু কমতি হবে না যতটুকু একটা সই সমুদ্রে ডুবালে ওই সমুদ্র থেকে সই উঠানোর পর সুয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় পৃথিবীর সকল মানুষের সকল চাওয়া যদি আমি এক একবারে পূর্ণ করে দিই আমার ধনভাণ্ডারে অতটুকু কমতি সৃষ্টি হবে না অতএব আমার নিকটে চাও আমি আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ রুজির মালিক আমি তোমাদেরকে রুজি রুটি দিব উপস্থিতি রিজিক এবং রুজি রুটি রিজিক উপবৃদ্ধি করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহ সুহান ও তার পবিত্র কোরআন থেকে বোঝা যায় অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিবাহ করা সন্তান বেশি নেওয়া যদিও আমাদের বাস্তবতা সামাজিক দৃষ্টিতে আপনার নিকটে আমার নিকটে মনে হতে পারে এতে তো মানুষের রুজি রুটি কমতে পারে এতে তো বরং আরো টাকা বেশি লাগবে সংসারে অভাব দেখা দিবে কিন্তু আল্লাহ সুবাহানার কথাই বোঝা যায় আল্লাহ সুবাহানাওতালা এতে ধন সম্পদ বৃদ্ধি করবেন আল্লাহ সুবাহানাওতালা বলছেন আঙ্কি হল আয়ামা তোমাদের যারা গরিব আছে এতিম আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও যদি তারা গরিব হয় ইগুনিহমুল্লাহ মিং আল্লাহ নিজের দয়ায় তাদের টাকা পয়সা ধন সম্পদ বাড়িয়ে দিবেন আল্লাহ সুবহান কোরআন মাজিদে বলছেন ও হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করো না রিজিকের ভয়ে রুজির ভয়ে তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করো না কেননা আমি আল্লাহ তোমাকেও রিজিক দেই তাকেও রিজিক দিব এই বাক্যের অর্থ কি আপনি বুঝতে পারেন আল্লাহ সুবহানাহু আপনাকে থ্রেট দিয়ে বলতেছেন হুমকি দিয়ে ধমকি দিয়ে বলতেছেন ওই মানুষ তুই যে সন্তানকে হত্যা করছিস রুজির ভয়ে রুটির ভয়ে তুই যে সকালে যে খাবারটা খেয়েছিস ওই খাবারটা কে দিয়েছে আমি আল্লাহ দিয়েছি তোর রিজিকের দায়ভার আমার উপর যেমন সেরকম তোর সন্তানের ভার আমার উপর লা রুজি রুটির ভয়ে সন্তান হত্যা করিস না নার আমি আল্লাহ তোকেও খেতে দিই তোর সন্তানকেও খেতে দিব আল্লাহ সুবাহান এইভাবে বলতেছেন আপনার রুজি রুটির ভার যেমন আল্লাহ সুবাহান তালার উপর আপনার সন্তানের রুজি রুটির ভারও আল্লাহ সুবাহান তালার উপর জেনে রাখবেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মানুষের রুজি রুটি লিপিবদ্ধ হয়ে গেছে দুনিয়াতে কেউ তার রিজিক না খেয়ে মৃত্যুবরণ করবে না আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে লাং তামুতা আহাদান হাত্তা তাস্তাউফিয়া রিজকুহা দুনিয়ার কি কখনোই মৃত্যুবরণ করতে পারে না যতক্ষণ না তার ভাগ্যে যা রিজিক লেখা আছে সেটা খেয়ে নেয় সেটা ভক্ষণ করে নেয় তার আগে কেউ মৃত্যুবরণ করবে না আপনি যতজনের রিজিকের দায়িত্ব বহন করবেন আল্লাহ আপনার উপর ততজনের রিজিকের টাকা আপনার হাতে দিবে যখন আপনি একাই ছিলেন তখন আপনার রিজিকের টাকা আল্লাহ আপনার হাতে দিত যখন বিয়ে করে আরেকজন মেয়েকে নিয়ে আসবেন তার ভাগ্যে যে রিজিকের টাকা লেখা আছে ওই রিজিকের টাকাটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবেন আপনি যদি আর সন্তান নেন ওই সন্তানের ভাগ্যে যে রিজিকের টাকা লেখা আছে ওই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা আরো একটা যদি সন্তান হয় ওই সন্তানের ভাগ্যে যা রিজিক লেখা আছে সেই রিজিকের টাকাটাও আল্লাহ আপনার হাত দিয়ে দিবে যত সন্তান নেবেন সকলের রিজিকের টাকা রিজিকের ব্যবস্থা রিজিকের পথ এবং পদ্ধতি আল্লাহ আপনার হাত দিয়ে ওই সন্তানকে দিবেন যেহেতু তারও ভাগ্যে রিজিক লেখা আছে সে তার রিজিক না খেয়ে দুনিয়া থেকে যাবে না সেটা আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবেন সুতরাং বিবাহ করলে সন্তান সন্ততি গ্রহণ করলে রুজি রুটি বৃদ্ধি হয় টাকা পয়সা বেশি হয় আল্লাহ সুবাহ ওয়াদা আল্লাহ সুবাহ কখনো মিথ্যা বলেন না তিনি সত্য বলেন আল্লাহ সুবাহানহ তালার ওয়াদা তিনি পূরণ করেন সম্মানিত উপস্থিতি রুজি রুটি বৃদ্ধি করার অন্যতম একটি পথ হচ্ছে পরস্পর হজ এবং উমরা করা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন তোমরা পরস্পর হজ ওমরা করো বেশি বেশি হজ ওমরা করো হুমা কেননা এই দুটা এনফিয়ানিল ফাকরা মানুষের দারিদ্রতাকে এবং মানুষের গুনাহকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সহি হাদিস হজ ওমরা করলে যেমন মানুষের গুনাহ মিটে যায় তেমনি মানুষের দারিদ্রতাও মিটে যায় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন রিজিক বৃদ্ধির অন্যতম একটি উপায় বেশি বেশি আল্লাহর এবাদত করা আল্লাহ সুবহানাহু তাআলা পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাফাররাক ইয়া বানি আদম লিইবাদাতি হে আদমের সন্তান আমার ইবাদত করার জন্য সময় খালি করো সময় বের করো তাহলে আসুদ্দা ফাকরাক তোমার দারিদ্রতাকে বন্ধ করে দিব তোমার দারিদ্রতাকে নাই করে দিব নিঃশেষ করে দিব আর যদি তুমি আমার জন্য সময় বের না করো যদি তুমি আমার জন্য সময় বের না করো মালা তুই এদাকা শুকলাক তোমার হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব আর তোমার দারিদ্রতাকে কোনোদিন বন্ধ করব না এই জন্য যত ব্যস্তই থাকেন আল্লাহর ইবাদতের জন্য সময় বের করুন না হলে আল্লাহর এই চ্যালেঞ্জের মুখোমুখি আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ বলছেন যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো তাহলে তোমার হাতকে ব্যস্ততায় পূর্ণ করে দেবো বলাম আসুদ্দা ফাকরাক তোমার দারিদ্রতাকে কোনোদিন বন্ধ করব না আর যদি তুমি আর যদি তুমি আল্লাহ সুবাহ তালার ইবাদত করো আল্লাহ সুবাহ তালার ইবাদতের জন্য সময় বের করো তাহলে আমি তোমার দারিদ্রতার পথকে বন্ধ করে দেব সম্মানিত উপস্থিতি রোজিক রুটি বৃদ্ধির অন্যতম একটি উপায় হচ্ছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সহি হাদিস সিলসিলা হাতে আলবানি রাহেমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন সেটি হচ্ছে মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ করা কিভাবে হাদিসটা শুনেন রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন কান আখানি আলা আহাদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম রাসূলের যুগে দুইজন ভাই ছিল আহাদুহুম ইয়াতি ইলান নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদের একজন আল্লাহ রাসূলের নিকটে আসতো কোরআন এবং হাদিস শিখতে রাসূলের কথা শুনতে ওয়াহাদুহুমা ইয়াহতারিফ আর আরেকজন ব্যবসা বাণিজ্য করত টাকা পয়সা উপার্জন করে ঘর সংসার চালাতো একদিন ওই ভাই দুই ভাইয়ের মধ্যে একজন আল্লাহ রাসুলের নিকটে আসে কোরআন হাদিস শিখতে আর আরেকজন ব্যবসা বাণিজ্য সাহায্য করে সংসার চালাই একদিন এক ওই ভাই যে ভাই সংসার চালাই কষ্ট করে সেই ভাই শাখা ইলেন নবী সাল্লাহ আল্লাহ রাসুলের নিকটে অভিযোগ করলো হে আল্লাহ রাসুল আমি একাই কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে আমার সংসার চালাই আর আমার ভাই বসে বসে আপনার নিকটে আপনার কথা শুনে সেও যদি আমার সাথে একটু কাজ করত। সেও যদি আমার সাথে ব্যবসা বাণিজ্য করত। আমার সংসার একটু ভালো চলতো আমার সংসার একটু সুন্দর চলতো তাকে একটু বলেন না সে যেন আমার সাথে এসে কাজ করে সে অযথা আপনার এখানে বসে আপনার কাছে এখানে কোরআন হাদিস শিখে আর আমাকে কষ্ট করতে হয় সকল ব্যয়ভার আমাকে বহন করতে হয় সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছি রাসুল সাল্লাহ আলহিম বলছেন এই বাক্যটা রাসুল রাসুল সাল্লাসাল্লামের এই বাক্য কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না এই বাক্যে রাসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন শুনে রাখো তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টাকা উপার্জন করছো যে ধন সম্পদ উপার্জন করছো এটা আল্লাহ তোমাকে যে সুযোগ করে দিচ্ছে উপার্জন করার এটা তোমার এই ভাইয়ের কারণেও হতে পারে তোমার এই ভাইয়ের যে রুজি রুটি তুমি বহন করছো তোমার এই ভাইয়ের যে খাবার তুমি বহন করছো এর কারণে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে এর কারণে আল্লাহ তোমাকে রুটি দিচ্ছে তুমি এটা বন্ধ করিও না বন্ধ করলে বরকতের পথ বন্ধ হয়ে যাবে লা আল্লাহ কাতুরসা কবিহি এই জন্য যদি কেউ যারা কোরআন হাদিসের ছাত্র তাদের পিছনে অর্থ খরচ করে আল্লাহ সুবাহ তার ধন সম্পদ বাড়িয়ে দিবেন শুক্রিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহান ধন সম্পদ বাড়িয়ে দেন লাইন সাকার তুমলা তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিব আমাদের আলোচনা আমরা শেষের দিকে এসে পৌঁছেছি এই পর্যায়ে দুটি হাদিস বলে শেষ করব যদি আপনি গরিব থাকেন যদি আপনি দুঃখী থাকেন যদি আপনার ধন সম্পদ না থাকে তাহলে এই হাদিসগুলো আপনার জন্য আয় সারাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মা আসাবি আল মোহাম্মদিন সাল্লাহ আলহি মিন খুবজি শাহরিন এবং পরিবার টানা পর পর দুই দিন রুটি দিয়ে খাবার গ্রহণ করতে পারেনি হাত্তা এই দুনিয়া থেকে চলে গেছে থেকে আরেক হাদিসে তিনি বলছেন যে শাহরান শাহরাইনি নারুন আল্লাহ রাসুল এবং আল্লাহ রাসুলের পরিবার মাসের পর মাস দুই মাস তিন মাস এমন ভাবে পার হয়েছে যে আল্লাহ রাসুলের বাড়িতে আগুন জ্বলেনি আল্লাহ রাসুলের বাড়িতে চুলা জ্বলেনি তখন অরুয়া তার খালা আয়সাকে জিজ্ঞেস করছে ইয়া খালা হে খালা তাহলে আপনাদের পরিবার কিভাবে চলতো আপনাদের সংসার কিভাবে চলতো যেখানে মাসের পর মাস আপনাদের বাড়িতে চুলা জ্বলেনি তখন আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলছে আত্মামার ওয়ালমা খেজুর আর পানি খেয়ে আমাদের সংসার চলতো খেজুর আর পানি খেয়ে আমাদের সংসার চলতো সহি মুসলিমের একটি হাদিসে একদিন রাসু আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন বাড়ি থেকে বের হলেন বাড়ি থেকে বের হয়ে দেখেন রাস্তায় আবু বকর আর ওমরের সাথে দেখা তাদেরকে জিজ্ঞেস করছে মা মিন আবু বকর ওমর এই অসময়ে এই গরমের সময়ে রোদের সময়ে এই অসময়ে তোমাদেরকে কি এমন প্রয়োজন যে তোমরা বাড়ির বাইরে বের হলে পৃথিবী রাসুলের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন মানুষ আবু বকর এবং অমর বলছে আল জোর আল্লাহ রাসুল ক্ষুধা ক্ষুধার কারণে বাড়ি থেকে বের হয়েছে আল্লাহ রাসুল বলছে আমিও ক্ষুধার কারণে বাড়ি থেকে বের হয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বাড়িতে খাবার নাই আল্লাহ রাসুলের বাড়িতে খাবার নাই আবু বকরের বাড়িতে খাবার নাই ওমরের বাড়িতে খাবার নাই তারা ক্ষুধার তারা বাড়ি থেকে বের হয়েছে অথচ তোমাদের উপর সেই জুলুম সে অত্যাচার সেই কষ্ট সেই দুঃখ আসেনি যেই কষ্ট এবং দুঃখ অতীত জামানার মানুষ সহ্য করেছে আল্লাহর রাসুলের সাথে সাহাবিরা যুদ্ধ করতে গিয়ে খাবার না খেয়ে গাছের ছাল বাকল খেয়ে সাহাবি বলতেছে সহি মুসলিমের হাদিস যে আমাদের পেশাব পায়খানা ওই রকম হতে লাগলো যেমন গরু ছাগলের পায়খানা হয় সেই রকম তো তোমরা কি মনে করেছো জান্নাতে চলে যাবে অথচ তোমাদের ওই পর্যায়ে আসেনি ওই পরিবেশ আসেনি ওই কষ্ট ওই দুঃখ তোমরা ভক্ষণ করনি সেই কষ্ট দুঃখ কি যে সেই কষ্ট দুঃখ এত কঠিন এত কঠিন যে আল্লাহর রাসুল এবং আল্লাহর সাহাবিরা ধৈর্য ধরতে না পেরে বলছে মাতা নাসরুল্লাহ হ্যাঁ আল্লাহর রাসুল আর কতদিন এভাবে চলবে আল্লাহর সাহায্য কখন আসবে তখন আল্লাহ রসুল আলা ইন্না নাসরুল্লাহ করিব নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে অতি কাছে সম্মানিত উপস্থিতি আপনি গরিব হন ধনী হন এই পৃথিবী আপনার পরীক্ষাগার আল্লাহ ধনীকে যেমন পরীক্ষা করে গরিবকে তেমন পরীক্ষা করে ধনীকে পরীক্ষা করে সে তার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছে কিনা আর গরিবকে পরীক্ষা করে সে গরিব থাকার পরও আল্লাহর শুক্রিয়া আদায় করছে কিনা বনি ইসরায়েলের ওই তিন ব্যক্তির কাহিনী যাদের একজনের শরীরে ছিল কুষ্ঠরোগ মাথায় একজনের চুল ছিল না একজন ছিল অন্ধ আল্লাহ তাদের নিকটে সাহাবি ফেরিস্তা পাঠিয়ে দিলেন একজনকে আল্লাহ সুবাহ তালা শরীরের রং সুন্দর করে দিলেন তাকে একটি উঠ দিলেন সেই উঠে সারা মাঠ ভর্তি হয়ে হয়ে গেল কয়েক বছরের মধ্যে আরেকজনের চোখ ভালো করে দিলেন চোখ ফিরিয়ে দিলেন তার সারা মাঠ ভর্তি হয়ে গেল আল্লাহ সুবাহর ওই ফেরিস্তা তাকে একটি ছাগল দিয়েছিল ওই ছাগল দিয়ে আরেকজনের মাথার চুল ছিল না টাক ছিল তার চুল আল্লাহ দিলেন তাকে একটি গরু দিলেন তার গরু দিয়ে সারা মাঠ ভর্তি হয়ে গেল কয়েক বছর পরে ফেরিস্তা আবার এই তিনজনের কাছে এসে বলে যে আমি পথের ফকির আমার টাকা পয়সা নাই আমাকে কিছু সাহায্য করো ওই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি যে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে প্রথম দুইজন অস্বীকার করলো যারা ছিল কুষ্ঠ রোগী সেও অস্বীকার করলো যার মাথায় টাক ছিল সেও অস্বীকার করলো তখন এই ফেরেস্তা দোয়া করলো যে যদি তোমরা মিথ্যুক হয়ে থাকো আল্লাহ যেন তোমাদেরকে ওই অবস্থায় ফিরিয়ে দেয় যে অবস্থায় তোমরা ছিলে তারা সে অবস্থাতেই ফিরে গেল আর অন্ধর নিকটে যখন আসলো তখন অন্ধের বাক্যটা হাদিসে সহি মুসলিমে এইভাবে নকল করছে হুজ মাসে এটা দা মাসে এটা ওহে পথিক যে আল্লাহর দোহাই দিয়ে তুমি বলেছো যে আল্লাহ আমাকে টাকা দিয়েছে ওই আল্লাহর জন্য যেহেতু তুমি চেয়েছো যা ইচ্ছা নেও যা ইচ্ছা ছাড়ো সম্মানিত উপস্থিতি উভয় পরীক্ষা গরিব হন ধনী হন সবই পরীক্ষা আল্লাহ সুবাহ আমাদেরকে এই পরীক্ষাগারে সফলভাবে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন